উরওয়াহ বারিকি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলাইসাল্লাম একটি বকরি কিনে দেওয়ার জন্য তাকে একটি দিনার দিলেন তিনি ওই দিনার নিয়ে দুটি বকরি কিনলেন অতপর এক দিনার মূল্যে একটি বকরি বিক্রি করে দিলেন এবং নাবি সাল্লাহ সাল্লাম এর খেদমতে একটি বকরি ও একটি দিনার নিয়ে উপস্থিত হলেন তা দেখে তিনি তার ব্যবসা বাণিজ্যে বরকত হবার জন্য দোয়া করে দিলেন অতপর তার অবস্থা এমন হলো যে ব্যবসার জন্য যদি মাটিও তিনি কিনতেন তাতেও তিনি লাভবান হতেন এ হাদিসের একজন বর্ণনাকারী সুফিয়ান ইবনু ওয়াইনাহ বলেন হাসান ইবনু উমারা সাবিব ও উরওয়াহ বরাত দিয়ে এই হাদিসটি আমাদেরকে বলেছেন তারপর আমি সাবিবকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি সরাসরি উরওয়াহ থেকে শুনিনি একটি গোত্র উরওয়ার বরাত দিয়ে আমাকে হাদিস বলেছেন তবে উরওয়াহ থেকে আমি অপর একটি হাদিস শুনেছি